السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকের আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যা বলবো সেটা হচ্ছে মেসওয়াক করার ফায়দা সমূহ নিয়ে আলোচনা মেশওয়াক করার অনেকগুলো ফায়দা রয়েছে ইবনুল কাইম রহমদুল আলী অনেক ফায়দা উল্লেখ করেছেন তবে আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বলে শেষ করব তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ফায়দা আগে মেশওয়াকের বর্ণনা বলা হয়েছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে আসিওয়াকু মাথারাতুন লিলফাম মারদাতুন লিল রব্বি সেইখানের মধ্যে যে মেসওয়াকটা হচ্ছে দুনিয়ার মধ্যে মুখের পবিত্রতার কারণ হয় এবং পরকালে আল্লাহর প্রতিপালকের সন্তুষ্টির কারণ হয়ে যায় তাইলে সেটা প্রতিপালকের সন্তুষ্টি আমরা সবাই চাই সুতরাং সেটা মেসবাকের মাধ্যমে অর্জিত হবে ইনশাআল্লাহ সুতরাং একজন মুসলমানের উচিত যে সে আপনার সর্বদা এই সুন্দরটাকে ধরে রাখবে কখনো সেটাকে পরিত্যাগ করবে না কারণ তাতে অনেক বিশাল বিশাল ফায়দা রয়েছে হ্যাঁ কিন্তু অথচ বাস্তবতা এর বিপরীতে বিশেষ করে যখন ব্রাশের প্রচলন এসেছে তখন অনেকে দেখা যায় যে আমরা অনেক মুসলমান এক মাস দুই মাস চলে যায় আমরা অথচ আপনার ম্যাচ ওয়াক করিনি অলসতার কারণে অথবা মূর্খতার কারণে না জানার কারণে অথচ আমাদের অনেকগুলা সোয়াব আমাদের হাত ছাড়া হয়ে গেছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমাদের হয়ে ওঠেনি হুম তো সুতরাং আপনার এই কথা এই কাজ করা ঠিক নয় হ্যাঁ তাইলে আমরা কখনো ছাড়বো না হ্যাঁ, আমরা বারবার এটা করতে চেষ্টা করব যে কাজটা রসুল আকরমসাল্লাম নিজে গুরুত্ব দিয়ে করেছেন এবং তিনি উম্মদকে আদেশই করে দিতে চাইছিলেন যদি আপনার কষ্টের আশঙ্কা না থাকতো তাইলে যেটার গুরুত্ব তিনি বিপুলভাবে দিয়েছেন সেটাকে আমরা পরিত্যাগ করতে যাব কেন এছাড়াও অনেকগুলো ফায়দা রয়েছে মেসওয়াকের তার মধ্যে কেউ বলেছেন যে দাঁতকে শক্তিশালী করে এবং আপনার দাঁতের মাড়িকে শক্তি শক্তিশালী করে কেউ বলেছেন আওয়াজকে সুস্পষ্ট করে এবং কেউ বলেছেন এরকম ভাবে একজন মানুষকে তৎপর বানিয়ে দেয় তার মধ্যে অলসতা কেটে যায় সেটা মেসওয়াকের একটি বিশেষ গুণ সুতরাং আমরা অবশ্যই এই ধরে রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বিশেষ করে আরব দেশে আমরা যারা অবস্থান করছি তারা কাঁচা মেসওয়াক আমরা মসজিদের পাশে পেয়ে যাই সুতরাং সেটা ব্যবহার করব হ্যাঁ আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য কিছু পয়সা বিনিয়োগ করব এতে অবশ্যই আমরা অনেক সবের বাগি হব